আয়সা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে নাবি সাল্লাহ আলাইসাল্লাম তাকে বলেন দুবার তোমাকে আমায় স্বপ্নে দেখানো হয়েছে আমি দেখলাম তুমি একটি রেশমি কাপড়ে আবৃতা এবং আমাকে বলছে ইনি আপনার স্ত্রী আমি তার ঘোমটা সরিয়ে দেখলাম সে মহিলা তুমি তখন আমি ভাবছিলাম যদি তা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তবে তিনি তা বাস্তবায়িত করবেন